আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন আমাকে সে সকল লোকের সঙ্গে পাঠান যারা মিনায় কুরবানির দিন এ ঘোষণা দেবেন এ বছরের পর কোনো মুশ্রিক হজ করতে পারবে না আর বাইতুল্লাহ শরীফ কোনো নগ্ন ব্যক্তি তাওয়াফ করতে পারবে না আর কুরবানির দিনই হলো হজে আকবরের দিন একে আকবর এজন্য বলা হয় যে লোকেরা উমরাহকে হজে আজগর অর্থাৎ ছোট বলে আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন সে বছর মুশ্রিকদের চুক্তি রহিত করে দেন কাজেই হুজাতুল বিদার বছর যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজ করেন তখন কোনো মুশরিক হজ করেনি